রাফি ইবনু খাদিজ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমরা নাবী সাল্লাহ সাল্লামের সঙ্গে জুল হুলাইফায় অবস্থান করছিলাম লোকেরা ক্ষুধার্ত হয়েছিল আর আমরা গনিমত স্বরূপ কিছু উট ও বকরি লাভ করেছিলাম তখন নবী সাল্লাহ সাল্লাম লোকদের পেছনে সারিতে ছিলেন লোকেরা তাড়াতাড়ি করে পাতিল চড়িয়ে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন এবং পাতিলগুলো উপর করে ফেলে দেয়া হলো অতপর তিনি দশটি বকরিকে একটি উটের সম্মান ধরে তা বন্টন করে দিলেন আর তার নিকট হতে একটি উট পালিয়ে গেল লোকদের নিকট ঘোড়া কম ছিল তারা তা অনুসন্ধানে বেরিয়ে গেল এবং তারা ক্লান্ত হয়ে পড়ল অতপর এক ব্যক্তি উটটির প্রতি তীর নিক্ষেপ করল আল্লাহ তালা তার গতিরোধ করে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ সকল গৃহপালিত জন্তুর মধ্যেও কতক বন্য পশুর মতো অবাধ্য হয়ে যায় সুতরাং যা তোমাদের নিকট হতে পলায়ন করে তার সঙ্গে এরূপ আচরণ করবে রাবি বলেন আমার দাদা রাফি ইবনু খাদিজ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেছেন আমরা আশা করি কিংবা বলেছেন আশঙ্কা করি যে আমরা আগামীকাল শত্রুর মুখোমুখি হব আর আমাদের সঙ্গে ছুরি নেই আমরা কি বাঁশের ধারালো চোকলা দ্বারা জবক করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো কিন্তু দাঁত ও নখ দিয়ে নয় কারণ আমি বলে দিচ্ছি তা এই যে দাঁত হলো হাড় আর নখ হলো হাফসিদের ছুরি